জারুসিলাতে এলাম এই দুনিয়ায় শ্রেষ্ঠ উম্মত হলাম জারুসিলায় জারুসিলাতে এলাম এই দুনিয়ায় শ্রেষ্ঠ উম্মত হলাম জারুসিলায় জারুসিলাতে এলাম এই দুনিয়ায় শ্রেষ্ঠ উম্মত হলাম যারুসিলায় দুনিয়াবাসী জানে পরিচয় তার তিনি তমুদের নবী হাবিবাল্লার তিনি তমুদের নবী হাবিবাল্লার যারুসিলাতে এলাম এই দুনিয়ায় শ্রেষ্ঠ উম্মত হলাম জারুসিলায় শিলাতে এলাম এই দুনিয়ায় শ্রেষ্ঠ উম্মত হলাম শিলায় দুনিয়াবাসী জানে পরিচয় আপনি শুনছেন দুর্নিবার সাংস্কৃতিক কাফেলার আয়োজন গানটির কথা শুরু করেছেন হাফিজ খাইরুল বাসার দেলওয়ার কণ্ঠ দিয়েছেন শেখ মোহাম্মদ আবদুল্লাহ আল মনসুর যাকে না জিলে সৃজন হত না ভূমি যার উপরে ঘুরি ফিরি তুমি আমি যাকে না জিলে সৃজন হত না ভূমি যার উপরে ঘুরি ফিরি তুমি আমি যাকে না সৃজিলে সৃজন হতো না ভূমি যার উপরে ঘুরি ফিরি তুমি আমি যিনি হলেন দু জাহানের সরদার যিনি হলেন দু জাহানের সরদার তিনি তমুদের নবী হাবিবাল্লাহ তিনি তমুদের নবী হাবিবাল্লাহ উম্মতের মায়ায় কাঁদিলেন যিনি হাজার সালাম তোমায় হে প্রিয় নাবি উম্মতের মায় কাঁদিলেন যিনি হাজার সালাম তোমায় প্রিয় নাবি উম্মতের মায় কাঁদিলেন যিনি হাজার সালাম তোমায় প্রিয় নাবি তো তোমার দিদার দিও স্বপনে একবার তুমি তো মুদের নবি হাবিবাল্লার তুমি তো মুদের নবি হাবিবাল্লার যারু সিলাতে এলাম দুনিয়ায় শ্রেষ্ঠ উম্মত হলাম যারু শিলায় যারু শিলাতে এলাম দুনিয়ায় শ্রেষ্ঠ উম্মত হলাম যার শিলায় দুনিয়াবাসী জানে পরিচয় তার তিনি তমুদের নাবি হাবিবাল্লার তিনি তমুদের নাবি হাবিবাল্লা মহান প্রভুর কাছে একটি চাওয়া কবে হবে আমার মাদিনা যাওয়া মহান প্রভুর কাছে একটি চাওয়া কবে হবে আমার মাদিনা যাওয়া মহান প্রভুর কাছে একটি চাওয়া কবে হবে আমার মাদিনা যাওয়া মহান প্রভুর কাছে একটি চাওয়া কবে হবে আমার মাদিনা যাওয়া যেথায় শুয়ে আছেন নাবি সারওয়ার তিনি তো মুদের নাবি বল্লার তিনি তো মুদের নাবি হাবিবাল্লার যার উসিলাতে এলাম এই দুনিয়ায় শ্রেষ্ঠ উম্মত হলাম জারুসিলায় জারুসিলাতে এলাম এই দুনিয়ায় শ্রেষ্ঠ উম্মত হলাম জারুসিলায় দুনিয়াবাসী জানে পরিচয় তার তিনি তমুদের নবী হাবিবাল্লার তিনি তমুদের নবী হাবিবাল্লার তিনি তো মুদের নবী হাবিবাল্লার হাবিবাল্লার হাবিবাল্লার হাবিবাল্লার হাবিবাল্লার